حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا رسول اللہ حبیبی یا حبیب اللہ حبیبی یا رسول اللہ ارو بے روئی مربو کے فوٹال সখী সাখী আরো বেরোই মরুর বুকে ফোটালে ফুল সখী সাখী সে ফুলের সৌর আজ সে ফুলের সৌর আজ দুনিয়া হল জলা حبيبي يا رسول الله حبيبي يا رسول الله حبيبي يا حبيب الله حبيبي يا رسول الله আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা মণ্ডলী দীর্ঘ এক বছর পর আবারও আপনাদের মনের আগিনায় গজলের জোয়ার পৌঁছে দেওয়ার লক্ষ্যে গজলের অপেক্ষার অবসান ঘটাতে আপনাদের প্রিয় শিল্পী কবি ও শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেনের কণ্ঠে প্রকাশিত দু হাজার সালের সেরা বাংলা ইসলামিক গজলের অ্যালবাম গজলে মদিনার ফুল জি হ্যাঁ গজলে মদিনার ফুল ভলিউম নাম্বার ফোর যার সকল কথা ও সুর কবি ও শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেন জি হ্যাঁ কবি ও শিল্পী এমডি সাইফুদ্দিন হোসেন যোগাযোগ রাজবিড়িয়া বাদুড়িয়া উত্তর চব্বিশ Pargana mobile number eight double zero one zero one four zero two seven গজলে মদিনা ফুল ভলিউম নাম্বার ফোর গজলগুলি সংগ্রহের জন্য যোগাযোগ করুন website W dot Anibas dot in